كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده وقال النبي الأمين صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة وقال صلى الله عليه وسلم خذوا عني مناسككم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে বছর ঘুরে আমাদের মাঝে আবার হজের মৌসুম সমাগত যে দিন থেকে সাওয়াল মাসের চাঁদ উদিত হল রমাদানুল মুবারকের মহান মাস বিদায় গ্রহণ করল মহান হজের মাস শুরু হল আল্লাপাক বলছেন আল হাজু আশরুম মালুমাত ফামান ফারাদা হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ ওয়া তাযাওয়াদু خير زاد التقوى واتقوني يا أولي الألباب হজ নির্ধারিত কতগুলি মাসে হয়ে থাকে হজের মাসে ঝগড়া বিবাদ যুদ্ধ বিগ্রহ গোলমাল এগুলি শরীয়ত মানা করে দিয়েছে বিশেষভাবে যুদ্ধ বিগ্রহ সবসময় নিষেধ গোলমাল সবসময় নিষেধ কিন্তু হজের মাসে বিশেষভাবে নিষেধ এটা ভয়ানক অপরাধের সামিল এমনকি যারা হজের এহরাম করবেন তাদের জন্য এহরাম অবস্থায় কত হালাল জিনিসকেও হারাম ঘোষণা করা হয়েছে যেমন এহরামকারী স্থল শিকার শিকারী শিকার করতে পারবে না এহরামকারী বিবাহ সাদী করা বা বিবাহ দেওয়া বিবাহের প্রস্তাব পেশ করা সংক্রান্ত কোনো কাজ করতে পারবে না যেগুলি খুব ভালো কাজ কিন্তু সেটাও বিবাহ করানো বিবাহের ঘটকালি করা অগণিত ছেলে মেয়েরা বিবাহ বিনে বহু কষ্টে তাদের জীবন গুজরান করছে তাদের এই বন্দোবস্ত করে দেওয়া এটা একটা মহৎ কাজ সবের কাজ দুঃখজনক হলে সত্য আমাদের দেশে এই কাজটির কোন উদ্যোগ নাই বললেই চলে খুব কম কিন্তু আরব দেশে সবসময় যুবকদেরকে মুরব্বীরা জিজ্ঞেস করেন কি হে বয়স হয়েছে বিয়ে করো না কেন বলছে সমস্যা আছে পয়সা করি নেই পয়সা করি লাগবে আচ্ছা আমরা কিছু দিয়ে দেই তুমি বিয়ের ব্যবস্থাটা করো কিন্তু আমাদের দেশে এই ব্যবস্থা বা এরকম ব্যবস্থা বা এরকম কথা বলার লোক নাই বললেই চলে এমনকি কোন যুবক যদি বিয়ের প্রস্তাব কোনোভাবে তোলে এক শ্রেণীর মুরব্বীরা ভেংসি কেটে মেয়ে টাকা পয়সা কিছু করছো কি কাজ করো তুমি কামাই রুদি জানো কামাই রুদি শেখো আবার বিয়ে করার এত শখ কে তার মানে কামাই রুদি সেখানেই বিয়ে করা লাগবে না যারই ফলে সমাজে ফাসাদ সৃষ্টি হচ্ছে বলছিলাম যে হজের মাসে যুদ্ধ বিগ্রহ হজের মাঠে যুদ্ধ বিগ্রহ এহরামকারীর যুদ্ধ বিগ্রহ খুব ভয়ানক অপরাধের কাজ কিন্তু চলছেই চলছে এ যেন দেশের ভিতরে একটা রক্তের হোলি খেলা চলছে বিভিন্ন প্রচার মাধ্যমে জানা যায় যে প্রতিদিন অসংখ্য মায়ের কোল খালি হচ্ছে অসংখ্য তরুণ উদীয়মান উঠতি বয়সের ছেলেদের প্রাণ বিসর্জন যাচ্ছে এটার কারণ অনেকগুলি কারণ তার ভিতরে ইন্না আউ্বালা ফিতনাতিন ওয়াকাত ইসরায়েল বানি বাণী ইসরায়েলের সর্বপ্রথম ফেতনা শুরু হয়েছিল নারী কেন্দ্রিক নারী ঘটিত সমস্যার কারণে চোখের সামনে তাজা প্রাণগুলি ধরে যাচ্ছে এক শ্রেণী কুলাঙ্গার নারীদের কারণেই তরুণ উদীয়মান যুব সমাজ রাগে আসক্ত হচ্ছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিভিন্ন প্রলোভনে পড়ে বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়ে তাদের নিজের জীবনকে নিজেই বিসর্জন দিয়ে দিচ্ছে এগুলিতে উত্তরণের উপায় কি উত্তরণের উপায় আগেও বলেছি এখনো বলি সর্বপ্রথম যে বিষয় সেটা হল পর্দাটা খুব জরুরি পর্দা দিন রাত চব্বিশ ঘন্টা পর বেপর্দায় চলার কারণে পর্দাহীনতার কারণে অসংখ্য বিশৃঙ্খলা সমাজে ঘটে যাচ্ছে কে কারো ওয়াইফকে ভেঙে চলে যাচ্ছে কে তার বাচ্চাওয়ালা সন্তান সহ ফেলে দিয়ে চলে যাচ্ছে কে কার হাত ফেলে পালিয়ে যাচ্ছে কত সংসার যে ধ্বংস হচ্ছে কত সন্তান যে ক্ষতিগ্রস্ত হচ্ছে কত সমাজের মানুষ গোটা গোষ্ঠীর লোকে কলঙ্কিত হচ্ছে একটা মেয়ের কারণে বা একজন ছেলের কারণে আর সব কিছুর মূলে রয়েছে পর্দাহীনতা পর্দা দিন রাত চব্বিশ ঘন্টা পড়ো আল্লাহ পাক বলছেন ওয়ালাকুম ফিল কেসাসে আয়াত ইয়া উলিল আলবাব কেসাসের মধ্যেই রয়েছে তোমাদের বেঁচে থাকার গ্যারান্টি যে দেশে কেসাস আছে সে দেশে মানুষের বেঁচে থাকার গ্যারান্টি আছে যে দেশে আইনের শাসন আছে আইনকে যথাযথভাবে প্রয়োগ করা হয় সেই দেশে এই ব্যবস্থা আছে জীবনে চলার ব্যবস্থা সুন্দরভাবে আছে ক্রস ফায়ার ক্রস ফায়ার কি জিনিস ক্রস ফায়ার একটা ভয়াবহ বিষয়ের নাম একজন মানুষ অপরাধ করবে আদালতে তার বিচার হবে বিচারের মাধ্যমে তার তবা পড়বার সুযোগ হবে তার শাস্তি হবে তার জবানবন্দি রেকর্ড করা হবে ক্রস ফায়ারে সব আড়াল হয়ে গেল কে অপরাধী এই এই ছেলেটার জীবনটা এই পর্যন্ত আসার পিছনে কে দায়ী তার জবানবন্দি প্রয়োজন আছে তো জবানবন্দি সুযোগটাও সময়ের মাধ্যমে হয় না তাহলে আমরা বলতে পারি পর্দাহীনতা এবং আইনের শাসন নিশ্চিত না করার কারণেই মূলত আরো অনেক কারণ আছে এর মধ্যে পিতামাতার উদাসীনতা সামাজিক অবহেলা সামাজিক অবক্ষয় রোধ করার জন্য এই যুবকদেরকে কাছে টেনে তাদেরকে বিভিন্নভাবে সুন্দরভাবে কোরআন সুন্না ভিত্তিক জীবন যাপনের প্রতি উদ্বুদ্ধ করন কিন্তু আমরা সামাজিকভাবেও এই সমস্ত যুবকদেরকে সহযোগিতা করি না একটা ছেলে আত্মহত্যা করল ছেলের আত্মহত্যার পিছনের সামান্য পূর্বের ঘটনাবলী উল্লেখ করে দেখা গেল যে ছেলেটার কোনো ভুলের কারণে সবাই ওকে ঘৃণা করে এই ছেলে বকে গেছে নষ্ট হয়ে গেছে পচিয়ে গেছে ওকে ফেলে দাও তো পচে গেছে ফেলে দাও সবাই বলে পচে গেছে ফেলে দাও বাপ বলে তোর কারণে তোর ছেলে নষ্ট হয়েছে মা বলে তোমার কারণে বাপকে বলে তোমার কারণে ছেলে নষ্ট হয়েছে এ বলে ওর দোষ ও বলে ওর দোষ রমাদান মাস সাহারি খাওয়ার পরে মামু চলে যাচ্ছে ভাগ্নেটা গাছতলায় বসে আছে মামু ভাগ্নেকে জিজ্ঞেস করল না যে বাবা এখানে বসে কি করব রমাদান মাস ফজরের পরে সাহারি খেয়ে মানুষ সবাই ঘুমাচ্ছে তুমি এখানে গাছতলায় বসে আছো কেন কি দুঃখ তোমার মনে কি অভাব তোমার এই কথা বলবার সময় মামুরও হয়নি ওরকম মন মানসিকতা তৈরিও হয়নি কেন হয় না মানুষ সবাই ব্যস্ত সবাই যার যার টেনশনে সেই সেই হাবুডু আর জনের টেনশন শুনবার সময়ই নেই তার সে মামুদে জিজ্ঞেস করে সে মামুদ তেরো চাকরি একসাথে না করলে ওর সংসার চলে না একজন মসজিদের ইমামকে তেরোটা চাকরি করা লাগে মোটামুটি তাহলে তার সংসারটা চলে কে আপনারা বাজার করে খান না বাজারে যান না আপনারা মাছ গোস্ত কেনেন না কত টাকা কেনেন একজন মুয়াজ্জিন কয় টাকায় চলে একজন ইমাম কয় টাকায় চলে একজন খতিব কয় টাকায় চলে একজন মসজিদের ঝাড়ুদার কয় টাকায় চলে একজন দারোয়ান কত টাকায় চলে একজন গাড়ির ড্রাইভার কত টাকায় চলে এদের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব কার রাষ্ট্রের আছে সমাজের আছে ব্যক্তি মালিকের আছে কত পয়সা কত ভাবে অবৈধ খরচ হচ্ছে তার কোন হিসাবই নেই কিন্তু একজন গরিব দুঃখী ইমাম সে ইমামতি করে সে অভাবী তাকে যদি কিছু সহযোগিতা করা হয় সে তো চলে ফিরে খেতে পারে যাই হোক মামু চলে গেল ভাগ্নে দড়ি দিয়ে গাছের সাথে ঝুলে গেল সবাই ঘৃণা করলো কেউ কথা বললো না মামু চলে গেল মামু কিছু জিজ্ঞেস করলো না মনের ক্ষোভ আর ধরে রাখতে না পেরে ঝুলে গেল হয়তো বলবে যে হায়াতই বলতে শেষ কিন্তু আল্লাহ যদি আমাকে আপনাকে জিজ্ঞেস করে যে ছেলেটা যে ক্ষতিগ্রস্ত হচ্ছিল তোমাদের কি কিছুই করার ছিল না সেই ছেলেগুলোকে পেরে আনার দায়িত্ব কি আমাদের নয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার পর্দা নিয়ন্ত্রণ করবার দায়িত্ব কার একা পুলিশ প্রশাসন পারবে না পুলিশ প্রশাসনের সদিচ্ছায় ছাড়া আপনি পারবেন না পিতামাতা পারবে না সামাজিকভাবে পিতামাতার মাধ্যমে প্রশাসনের মাধ্যমে সবাইকেই যদি যৌথ উদ্যোগে যদি কর্মসূচি নেওয়া যায় তাহলেই সম্ভব এই সমস্ত করাপ এবং এই সমস্ত দুর্ঘটনা এইগুলি করাপশন দুর্ঘটনা এগুলি দূর করবার জন্য সার্বিকভাবে প্রত্যেককেই এগিয়ে আসতে হবে যার যেখানে যতটুকু প্রয়োজন আমাদের ঢাকা দক্ষিণ সিটির মাননীয় মেয়র মহোদয় জনাব সাইদ খোকন সাহেব উনি মেসেজ পাঠিয়েছেন আমাদেরকে অ্যাডিস মশা সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার জন্য খুদবার মধ্যে খুদবার মধ্যে তো অধিকাংশ মসজিদে এগুলি বলা হারাম কারণ খুদবার মধ্যে আবার এডিস মশা সম্পর্কে বলবে কেন খুদবার মধ্যে বলতে হবে কবরের মধ্যে যা আছে আর আসমানের উপরে যা আছে খুদবাটা হবে মাটির নিচের কথা আর আসমানের উপরের কথা আজ জমিনের উপরের কোন কথা খুতবায় হবে না অথচ ইসলাম দুনিয়া ও আখেরাতের সমস্ত সর্বকালের সর্বযুগের সকল সমস্যার সমাধান কল্পে আল্লাহ পাকনা দিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হে আল্লাহ দুনিয়ার কল্যাণ আমাদেরকে দাও দুনিয়ার কল্যাণ না থাকলে আখেরাতের কল্যাণ কোনোভাবেই সম্ভব নয় আখেরাতের কল্যাণ হাসিলের জন্য দুনিয়াবি কল্যাণ হাসিল করাটা জরুরি শর্ত দুনিয়ার কল্যাণ না করলে আখেরাতের কল্যাণ সে আসে কি করে তাহলে দুনিয়ার কল্যাণ হবে আখেরাতের কল্যাণ হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখেরাতে হাসানা তাও ওয়াকিনা আজাদ আন্নার পরকালের দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও তা আমরা আমাদের খোদবা এডিস মশার উপরও হবে জাতিকে সতর্ক করার জন্য সর্ববিষয়েই আমাদের ক্ষুদবা হবে এবং আলোকপাত হবে জাতিকে দুনিয়া ও আখেরাতের কল্যাণকর ভূমিকা রাখার জন্য কার কতটুকু প্রয়োজন কার কতটুকু দায়িত্ব এই সম্পর্কে আমাদেরকে সজাগ করার প্রয়োজনীয়তা আছে যাই হোক হজের মাস যেখানে যুদ্ধ বিগ্রহ নিষেধ তাজা প্রাণ ঝরে গেল কোন মায়ের কোল খালি হয়েছে সেই মাকে যায় জিজ্ঞেস করো যে এই ছেলেটাকে এত দূর পর্যন্ত গড়ে তুলতে তার কত পরিশ্রম জীবনের কত ত্যাগের বিনিময়ে সেই ছেলেটাকে ছেলেটা চোখের পলকে ঝরে চলে গেল সেটা আপনার যেই হোক না কেন সেটা যেই হোক না কেন আমার ছেলে হোক আর আপনার ছেলে হোক দোষী হোক আর নির্দোষী হোক সেটা হলো পরের ব্যাপার কিন্তু একটা তাজা প্রান্ত ঝরে গেল সে তো কিছু না হলে তো একটা মানুষ দোষী সে আমাদের তো ছোট ভাই কারো না ছেলে কারো না ভাতিজা কারো না ভাই মানবতাবোধ আমাদের ভিতরে থাকলে এই প্রাণ যখন ধরে যায় তার ভিতরে অনুসূচনা অনুতপ্ততা এবং কিছু না কিছু হলেও তার সেখানে থাকা যায় আপনি বলবেন যে অপরাধীকে আপনি সমবেদনা জানাবেন জি না অপরাধী হিসাবে আমি চিহ্নিত করি না আমি চিহ্নিত করি সে একজন মানুষ তার এই অপরাধের পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি কি কারণে কে তাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে আল্লাহ আকবর সুফার আল্লাহ যারা এই সমস্ত অবুজ সন্তানদের হাতে অস্ত্র তুলে দিয়ে মাদক তুলে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হচ্ছে সম্পদের পাহাড় করে তুলতেছে তাদের তারা আড়ালে চলে যাচ্ছে তাকে ধরাবার কেউ ধরবার কেউ নেই কোথেকে এসেছে সূত্রটা কি কে শিখিয়েছে তাকে এই সন্ত্রাসী কার্যক্রম খুঁজে দেখেন খুঁজে দেখলে থলের বিলার বেরিয়ে আসবে অতএব যত তাড়াতাড়ি আড়াল করা যায় যত দ্রুত মাটি চাপা দেওয়া যায় তত ধামা চাপা দিয়ে পার হয়ে গেলেন হে মানুষ আল্লাহকে ভয় করো হে পুলিশ আল্লাহকে ভয় করো হে পিতা মাতা আল্লাহকে ভয় করো হে মসজিদের ইমাম খতিব আল্লাহকে ভয় করো হে মসজিদের মুসল্লিরা আল্লাহকে ভয় করো তোমার একটা অবজ্ঞা অবহেলার কারণে একটা ছেলে যদি বিপদে চলে যায় এই তুই এখানে আসিস পিছনে কাতারে দাঁড়া যা পিছনে কাতারে দাঁড়া ম্যাডাম আবার দুই দিনের মুসল্লি সামনে কাতারে যা পিছনে দাঁড়া ওই ছেলেটা মসজিদে চলে গেল ছেলেটাকে এই মসজিদে ইগনোর করার কারণে অধিকাংশ মসজিদে হয় মাসাল্লাহ আমাদের আহলাদিস জামাতের মসজিদগুলিতে আল্লাহর ফজল কারণে এই সিস্টেম নাই বাচ্চারা আসতেছে মহিলারা আসতেছে বয়স্করা আসতেছে বিভিন্নভাবে রেসপেক্টেবল পরিবেশ আমাদের মসজিদগুলিতে মাসাল্লাহ তৈরি আছে কিন্তু অনেক মসজিদগুলাতে এইভাবে লেখা থাকে যাই হোক আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন এবং দায়িত্ব অনুভূতি আমাদের ভিতরে যেন জাগ্রত হয় আমরা সে ব্যাপারে সজাগ থাকবো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ হজের মাস এসে গেলেই যেই মহান ব্যক্তির কথা আমাদের মনে পড়ে তিনি হলেন ইব্রাহিম আলিহি সালাম দৈনিক আমরা প্রতিদিন সালাতের মধ্যে আমরা পড়তেছি রসুল্লাহাম সাময়িক প্রেক্ষাপটকে সামনে রেখে মানুষকে নসিহত করতেন সাময়িক প্রেক্ষাপট ঘটে যাওয়া প্রবাহবান ডানে বামে যেসব ঘটনা ঘটে যাচ্ছে সেসব ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের করণীয়টা কি সেসব বিষয়ে জনগণকে সচেতন করবার জন্য যখন আমরা কথা বলি এক শ্রেণীর অতি পরহেজগার লোকেরা ফেসবুকে স্ট্যাটাস দেয় বা ফেসবুকে কমেন্টস বক্সে লিখে দেয় যে আমানুল্লাহ মাদানি নিজেকে ভাইরাল করবার জন্য সাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলে ইনিও একজন পরেজগার মানুষ ইনি ধর্ম প্রচারক ইনিও একজন কোরআন হাদিসের প্রবক্তা মন মানসিকতাটা কতটুকু নিকৃষ্ট হলে বা কতটুকু নিচে নামলে এই ধরনের কথা বলতে পারে এখন খোদবাটা হয়ে গেল তো কালকে দেখবেন একদম ফেসবুকে সরাসরি কেউ বলবে মাদানি নয়ন বন্ডের পক্ষে কথা বলেছে নাম উল্লেখ করে বলে দিই অথবা বলবে মাদানি রিফাতের পক্ষে কথা বলেছে অথবা মাদানি সরকারের বিরুদ্ধে কথা বলেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে মাদানি গালি দিয়েছে কেন মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করেছি আপনি পর্দার বিধানটা চালু করুন এই ওসিরা আল্লাপাক আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন জান্নাত দিবেন আমরা আপনার জন্য দোয়া করি যে আল্লাহ আপনাকে যেন এই পর্দার বিধান চালু করবার ওসিলায় আল্লাহাক আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং জান্নাত যেন আল্লাহ দান করেন মাননীয় প্রধানমন্ত্রী যদি পর্দার বিধান চালু করেন বা পর্দাটাকে যেমন ভাবে দরকার সেইভাবে যদি উনি প্রয়োগ করবার নির্দেশ দিয়ে দেন এই ওসিলা আল্লাহ পাক তাকে নাম থেকে মুক্তি এবং জান্নাত দিতে পারেন না ফেসবুকের মধ্যে ওই সমস্ত দিনই ভাইরা লিখতেছে আমানুল্লাহ মাদানি প্রধানমন্ত্রীকে জাহান্নামি বললেন জাহান্নামি বললেন এত সুন্দর বিদ্যা কোথায় পেলেন ওই জাহান্নাম থেকে মুক্তি দেবেন বললেন কিন্তু আল্লাহ তো আমাকে শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার প্রভু হে আমাকে দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও জাহান্নামের আযাব থেকে বাঁচাও জাহান্নামের আযাব থেকে বাঁচাও এটাকে আপনি বলেন না আমি বলি নাকি রসুলও বলেছিলেন রসুল আসলাম এই আয়াত বলেননি রসুল্লাহ এই দোয়া করেননি সাহাবাহামগণ পড়েননি তো এই দোয়া পড়ার মানে কি এই যে সাহাবিগণ জাহান্নামি ছিলেন তাই জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছেন কে জাহান্নামি কে জান্নাতির ফয়সালা কে দিতে পারবে অথচ আল্লাহ পাক বলছেন ওমান সুহজিহানি নার যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করল যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হল ওয়াউদ খিলান জান্নাত এবং জান্নাত দেওয়া হলো ফাঁকা ফাঁক সে সফল হয়ে গেছে তাহলে জান্নাতে যেতে হলে তো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া জরুরি জাহান্নামে ঢুকার পরে মুক্তি পাবে না জাহান্নামে যাওয়ার আগেই মুক্তি পাবে আগাম জামিন কাকে বলে আগাম জামিন আগাম আগাম জামিন হলো যে অ্যারেস্ট হওয়ার আগেই জামিন কমপ্লিট ওকে আর অ্যারেস্ট করা হবে এটা আগাম জামিন তো দুনিয়ার আদালতে আগাম জামিন হয় তার মানে সে অ্যারেস্ট হওয়ার আগেই মুক্তি পাবে তার নামে কেস হয়েছে অ্যারেস্ট হওয়ার আগেই ওয়ারেন্ট ইস্যু হওয়ার আগেই তাকে আগাম জামিন সে নিয়েছে এবং তাকে আগাম জামিনও দিয়ে দেওয়া হয়েছে তার মানে তাকে আর অ্যারেস্ট করবার সুযোগ নেই তো জামিনও তো দুই প্রকার হয় একটা হলো অ্যারেস্ট হওয়ার পরে জামিন হয় কাস্টডিতে ঢুকার পরে ওখান থেকে ফেরাই আনা হয় আর একটা হলো কাস্টডিতে ঢুকার আগেই আগাম জামিন হয় তো জাহান্নাম থেকে ঢুকার পরে এক শ্রেণীর লোক মুক্তি পাবে আবার জাহান্নামে যাওয়ার আগে এক শ্রেণীর লোককে আল্লাহ মুক্তি দেবেন তাহলে ওমান জোহ জাহান জাহান্নাম থেকে বাঁচানো হলো ওয়াউদ খিলার যান তোমার মাথার মধ্যে গবর ঢুকেছে তোমার মাথা পচে গেছে কিসার তুমি সহি আগে দাল আর কিসার তুমি দিনের প্রচার করো সবসময় তুমি রেডি হয়ে থাকো যে কে কি বক্তব্য দিল তার বক্তৃতার সেখান থেকে কিভাবে খুঁজ বের করা যায় সেখান থেকে একটা শিখবার কিছু আছে এই হতভাগা লোকটা যদি আয়াতগুলি পড়ত রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসান এই আয়াতগুলি যদি পড়ত যদি এই হতভাগা লোকটা যদি অমান জুহজিহানি নার উৎখিলার জান্নাত এই আয়াতটা পড়ত তাহলে তো এই হেন জাহেরি কথা সে বলতে পারত না সে তো কিছু শিখবার চেষ্টা করে না সে কি করে সে সবসময় বক্তৃতাকে কাটিং করে ভিতরে দোষ ত্রুটি কোথায় বের করে দেয় এটা নিয়ে সব তার মাথাটা ব্রেনটা সবসময় নেগেটিভ করে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলমী এই রামাদান এই কি বলে হজের মাস হজের মাস আসলেই যে মহান মনীষীর নাম আমাদের স্মরণে হয় তার নাম হল ইব্রাহিম আলহিস সালাতু ওয়াসালাম أعوذ بالله من الشيطان الرجيم قد كانت لكم حسنة في في إبراهيم إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده قد كانت لكم أسوة حسنة في إبراهيم তোমাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইসালামের মধ্যে আদর্শ কোথায় খোঁজো তুমি আদর্শ লুমার্টিনের মধ্যে খোঁজো আদর্শ হিউম হেগেলের মধ্যে খোঁজো আদর্শ খোঁজো মেকিয়াভিলির মধ্যে আদর্শ খোঁজো কাল মার্সের মধ্যে আদর্শ খোঁজো লেনিন স্ট্যালিনের মধ্যে আদর্শ খোঁজো মাউসেদুঙ্গের মধ্যে আদর্শ খোঁজো স্প্রেঙ্গারের মধ্যে আদর্শ খোঁজো অমকের মধ্যে তমকের মধ্যে আদর্শ হল ইব্রাহিম আলাইহিস সালাম কাদ কানাত أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله ইব্রাহিম আলাইসালামের আদর্শে উজ্জীবিত আহলাদির জামাত ইব্রাহিম আলাইসালামের আদর্শে উজ্জীবিত আহলাদির জামাত এই সাবজেক্টের উপরে আমি একবার খোদবা দিয়েছিলাম বক্তব্য আছে নেটে পেলে আপনারা পুরাটা শুনবেন ইব্রাহিম আলসালামের পুরা জীবনটাই ছিল আমাদের জন্য আদর্শ আহলাদিস জামাতের লোকেরা ইব্রাহিম আলাহাল্লাম থেকে আদর্শ গ্রহণ করে মাঝাবিরা পারে না কারণ মাঝাবিদের আদর্শ হল তাদের দলীয় ইমাম ইব্রাহিম আলাহাল্লামের পর্যন্ত যাবারই সুযোগ তাদের নেই তাই জন্য ব্রাদার রাহুল এক মাঝাবি আলেমকে জিজ্ঞেস করেছিলেন যে হুজুর আপনি কি মোকাল্লেদ না আপনি আহলাদিস বলে আমি মোকাল্লেদ তো সুরা ফাতেহা পড়তে হবে ইমামের পিছনে সুরাফাতে পড়তে হবে না তার দলিল কি তার দলিল হলো আইজা কোরিয়াল কোরআনও ফাস্তামে উলাহ যখন কোরআন পড়া হয় তখন মনোযোগ দিয়ে শোনো তখন ব্রাদার রাহুল বলছে যে আপনি তো মোকাল্লেদ আপনি তো কোরআন হাদিস বোঝেন না দেখে আপনি তাকলিদ করেন তা আপনি আয়াত পড়েন কেন আয়াত পড়া আপনার জন্য হারাম হাদিস বলেন কেন হাদিস বলা আপনার জন্য হারাম আপনি শুধু ইমামের কথা বলবেন আমার ইমাম হুজুরেই বলেছে ইমামের কথা ছাড়া একটি আয়াত একটি হাদিস বলবার এখতিয়ার আপনার নাই কেন নাই যেটা আপনি আয়াত হাদিস বোঝেন না দেখে আপনি নির্ধারিত কোন ইমামের দাবন ধরে আসেন ইমামের দামন ধরেছেন আপনি কারণ আপনি কোরআন বোঝেন না তাই ইব্রাহিম আলহ সালামের আদর্শে উজ্জীবিত আহলাদি জামাত কেন ইব্রাহিম আলাইসাল্লাম গোটা সমাজ জাতি এমনকি নিজের পিতা জন্মদাতা সে নিজেও পৈতলিক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 থেকে কোন ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় না নির্বোধ গাদা ব্যাক বোকা ছাড়া ইল্লামান সাফেহা নাফসাহু সাফেহা নাফসাহু যে লোক বুকার হদ্দ সেই বুকার হদ্দ ছাড়া কেউ ইব্রাহিম আলাহাল্লামের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেন ইব্রাহিম আলাহাল্লাম আমাদের আদর্শ আর দরুদের মধ্যে কামা সাল্লাই তালা ইব্রাহিম আপনি খাদা ময়নুদ্দিন সৃষ্টির তরিকা মানবেন ভালো তো দরুদটাও ঠিক করে নেন কামা সাল্লাই তালা খাজা মহিনুদ্দিন সৃষ্টি খাজা মহিনুদ্দিন সৃষ্টির তরিকা মানবে ভালো গত কয়েকদিন আগে এক বক্তব্য শুনলাম এক পীর সাহেব পেশাব করে পানি নেয় না কেন তোমার মুড়িদ কতজন বলে আমার মুড়িদ দশ বারো হাজার পেশাব করে পানি নেয় না কেন ও যে কারবালার ময়দানে হুসাইন রাজি আল্লাহ তালানু যেই পানি পানি করে মারা গেল সেই পানি আমি এই জায়গায় মানে এই কাজে কি করে ব্যবহার করি ইব্রাহিম আলাহামের আদর্শ থেকে মানুষ যখন বিস্তৃত হয় মানুষ যখন মানুষের আদর্শে উজ্জীবিত হয় তখন মানুষ আর পশুর মধ্যে পার্থক্য থাকে না কারণ যেই আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন সেই আল্লাহ পাক রোল মডেল হিসাবে ইব্রাহিম আলাইসাল্লামকে দাঁড় করিয়েছেন আমাদের নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দাঁড় করিয়েছেন ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের জন্য যেসব আদর্শ রাখলেন তার ভিতরে একটি হল হজ হজে যারা যাচ্ছেন তাদের সৌভাগ্য হজ তো সবাই করে বা অনেকেই করে কিন্তু হজটা রাসুলের তরিকায় হয় কিনা হজটা আল্লাহর বিধান অনুযায়ী হয় কিনা হজের মধ্যে এখলাস থাকে কিনা মসজিদে নবীতে একবার এক বক্তৃতা আমি বলছিলাম মসজিদে নবীর চত্বরে ইউনিভার্সিটিতে পড়াকালীন সময় বক্তব্য দিতাম সেখানে বক্তব্যের মধ্যে বললাম যে আলহাজ আবু হুরারা রাজি আল্লাহ তালা আনহুইতে বর্ণিত আলহাজ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন একজন মুসলিম শ্রোতা বলে শায়েখ আজকে আবার কি নতুন বক্তব্য বললাম যে আলহাজ রসুল্লাহ সালাম যখন ইন্তেকাল করলেন আলহাজ সাহাবিগণ আলহাজ আবু বাকিন সিদ্দিক রাজি আল্লাহ তালাকে খলিফা হিসাবে বায়াত করলেন তারা আলহাজ উমরে ফারুক রাজি আল্লাহ তালানু উলঙ্গ তলোয়ারি রাস্তা হাঁটছে এইরকম বক্তব্য তো জীবনে শুনি নেই শেখ তাহলে লালু হাজি হজ করে সে হাজি হয় ভুলু হাজি হজ করে হজ হাজি হয় Haji supermarket Haji store Haji traders Haji general store Haji road হ্যাঁ সবকিছু লালু হাজি ঘুলু হাজি সবাই যদি আলহাদ হয় তো আলহাদ যাদের হজ কবুল হয়েছে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্তি আছে তাদেরকে আলহাদ বলা হবে না কেন হ্যাঁ, তাই এটা একটা ভাববার বিষয় আবু বাকর সিদ্দিক যদি আলহাজ না হয়ে থাকেন তো আলহাজ আমানুল্লাহ মাদানি কি করে হয় আমি তখন মদিনায়ও যাইনি হজও করিনি কুমিল্লা গেছি প্রোগ্রাম করি স্টুডেন্ট লাইফে মাইকিং করতেছে আর বলছে আল্লাহ হজরত মৌলানা আমানুল্লাহ বিন ইসমাইল পাবনা তা আমি ওই দিক দিয়ে যাচ্ছি বললাম বাবা তোমাদের মাহাবীরের প্রধান বক্তা আমানুল্লাহ সেনো তারে কয় না চিনি নাই দেখি নেই পাবনায় বাড়ি আসবে বিরাট বড় আলে তা আলহাজ বলছো যে আলহাজ মানে কি জানো তা জানি না বলো কেন বলে বড় আলেমের সাথে আলহাজ শব্দ লাগাইতে হয় তো আমরাও লাগাইছি বললেন বাবা আমি হইলাম সেই আমানুল্লাহ বিন ইসমাইল পাবনা আমি হজ করি নেই হজ যদি করিও তবু আলহাজ বলা যাবে না তাহলে হজের প্রথম কাজ হবে এখলাস প্রত্যেকটা এবাদত যেমন এখলাস তারপরে সেই অস্ত হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দেওয়া তরিকায় আল্লাহ নবী সাল্লাম খুদু আন্নি মানা কাকুম খুদু আন্নি মানা কাকুম প্রত্যেক ঘাটে ঘাটে বললেন হে আমার সাহাবিগণ আমার কাছ থেকে তোমরা হজের রীতিনীতি গ্রহণ করো আমার কাছ থেকে হজের রীতিনীতি গ্রহণ করো আমার কাছ থেকে সব হজের রীতিনীতি গ্রহণ করো বর্তমান জামানায় আমার দৃষ্টিতে সবচেয়ে একটা নিকৃষ্ট ধরনের ব্যবসায় পরিণত যে হজের ব্যাপারীগিরি সব হজের ব্যাপারীকে আমি বলি নাই কারণ এর মধ্যে অনেক মানুষ আছে সেবার মন মানসিকতা লাভ দুই পয়সা হোক বা না হোক জীবন দিয়ে সেবা করবার চেষ্টা করেন এরকম কাফেলার সাথেও আমরা পরিচিত আছি আলহামদুলিল্লাহ কিন্তু ছিয়াশি জন হাজির কুরবানির টাকা ছিয়াশি জন হাজির কুরবানির টাকা একাই খেয়ে হজম করে ফেলেছে একটি কুরবানিও মিনায় করেন তিনিও এক মসজিদের ইমাম সাহেব ছিয়াশি জন হাজিকে নিয়ে গেছেন হজ করাবার জন্য কাফেলা এবার ছিয়াশি জনের তোমরা তো বুড়ে মানুষ যেতে পারবে না টাকা নামাকার দাও এবার সে লোক ধরা পড়ার পরে ঢাকা এয়ারপোর্টের আশেপাশেই সেই ভদ্রলোক ইমামতি করে এবার সেই লোক ধরা পড়ার পরে সামাজিকভাবে মসজিদ কমিটি মিলে সমাজের সাধারণ জনতা এসে ইমামের বিচার করতেছে কত সুন্দর ইমাম উনি যে ইমামের বিচার করে সাধারণ জনগণ ওই সমস্ত ইমাম দুনিয়াতে থাকে কি করে এ সমস্ত ইমাম দুনিয়াতে বাস করে কি করে এ সমস্ত ইমাম মানুষের মুখ দেখায় কি করে তারা হজের কুরবানির টাকা মেরে খায় এবং তা ধরা পড়ার পরে মুসলিদের সামনে বিচার হয় কি ব্যবসায় ব্যবসা করে খাবি বেটা জুতার ব্যবসা কর ওই সদরঘাটের রোডে এক পাগল গেছে এক ইয়লাকে তাবিজ ওলা কাজে একটা থাপড়ায় বেড়া দাঁত খুলে ফেল তাবিজের ব্যবসা করিস বেড়াই যে জুতার ব্যবসা করে এটা হালাল বাদামের ব্যবসা করে এটা হালাল পেপারের ব্যবসা করে এটা হালাল কাগজের ব্যবসা করে এটা হালাল ভাঙড়ির দোকান দেয় এটা হালাল ভাঙড়ির দোকান দিয়ে জীবিকা নির্বাহ কর এটা হালাল জুতার ব্যবসা কর ফুটপাতের জুতা নিয়ে বসে বিক্রি করবে না তাবিজ বেশিস কেন মাননীয় সরকার বাহাদুর সৌদি আরব সরকারকে ধন্যবাদ এবার তাবিজের ব্যবসাদের বরাডুবি তাবিজ নিয়ে কোন হাজিকে বিমানে উঠতে দেওয়া হবে না ইনশাআল্লাহ এইভাবে যদি এক একটা করে আইন তৈরি হয় এইভাবে যদি সেরেক বেদাত যথেষ্ট দূর হবে ইনশাআল্লাহ সৌদি সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা মেহরবানি করে হারামের এরিয়ার মধ্যে এই যে গান বাজনা বিক্রি করে পুতুল বিক্রি করে সেন্সুবিয়ান গির্জার ছবিওয়ালা জায়নামাজ জায়নামাজের উপরে ইস্তাম্বুলের আপনার সম্রাট জাস্টিয়ান জাস্টিনিয়ান কর্তৃক প্রতিষ্ঠিত সেন্সুবিয়ান গির্জার ছবি এ নিয়ে পেপার পত্রিকায় বহু লেখালেখি হয়েছে জায়নামাজের মধ্যে তিন গুম্বুজলা মসজিদ যেটা দেখবেন ওটাই হল সুবিয়ান গির্জা সেন্ট সুবিয়ান গির্জার ছবিও যায় নামাজে আছে আর সেই যায় নামাজে নেই মক্কা শরীফ থেকে আনছি মদিনা শরীফ থেকে আনছি তুমি এটা করতে তো তসবির দানা পরে তসবির দানা আমি মক্কা থেকে আনছি মক্কা থেকে এক ভদ্রলোক তসবির দানা নিয়ে এসেছেন আমাকে দাওয়াত দিয়েছেন ইমাম মুয়াজ্জেন এবং মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারিদের দাওয়াত দিয়েছেন ওর মধ্যে আমিও পাইছি তা আমাকে একটা তসবির দানা গিফট করলো তা আমি তসবির দানাটা হাতে নিয়ে এটা টান দিয়ে সিরে পুকুরের মধ্যে ফেলে দিল তো ওই লোকটা দেখেনি তার ভাই দেখেছে দেখার পরে বলল যে আপনি এটা ফেলে দিলেন কেন এই লোকটা তো ভক্তি ভরে মক্কা থেকে এনেছে এটা আপনার লাগলে নিবেন না লাগলে ফেরত দিবেন তো এটা তো আমার ভাগেরটা সবাইকে একটা করে দিছে আমি একটা ভাগে পাইছি আমার ভাগেরটা আমি সিরে পুকুরে ফেললাম আমি যদি এটা রিফিউজ করে বলি এটা আমার লাগে না বা আমি ব্যবহার করি না বা নিব না তাহলে আরেকজনকে দিবে সে তো বেদাত করবে তো আমার বাগেরটা সিরিজ আমি পুকুরে ফেললাম তো কমস কমে একটা তো কমলো আমারটা তো কমলো এরপরে বাকি কাঠটা কি করবে ছেড়ে তার ব্যাপার তখন পাশে একজন বলে এর নাম হলো আমানুল্লাহ মাদানি এর নাম হলো আমানুল্লাহ মাদানি আরো অনেক আলেমুলামা খুদ্া দিয়েছেন গত জুমার এই গত জুমায় মাগুরায় খুদ্া দিলাম খুদ্বার আগে কিছু বয়ান করবেন আর খুদ্া কিছু বলবে কারণ মুসলিদের প্যাট ভরে না খুদ্া শুরু হওয়ার আগে একটু বয়ান করবে তাহলে বেদাতিদের আমলের সাথে সাদৃশ্য হয়ে যায় অতএব খোদবার আগে আমি কোনো বয়ান করতে পারব না প্রয়োজনে খোদবাটা একটু বড় করে দেব আর খুদবা সেটা কিছু প্রশ্ন থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করব কিন্তু খুদবার আগে বয়ান করে এই বেদাতিদের আমলের সঙ্গে আমার আমল যেন না মেলে তখন বলছে যে কেন এর আগে যারা ক্ষতি আসলেন তারা তো সহি আকিদার তারা তো এইভাবে বয়ানও করলেন পাও দিলেন তা আপনার কাছে ধরা পড়লো কেন বলে এখানেই তো পার্থক্য এই পার্থক্যের কারণেই তো সমাজের সমস্যা সৃষ্টি বন্ধুগণ আজকে হজে যারা যাচ্ছেন তারা হজ করবেন তাদেরকে ভাবতে হবে যে আমার জীবনের শ্রেষ্ঠ সময় আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য যা আল্লাহ পাক সেদিন ইব্রাহিম আলাহাল্লামকে দিয়ে ঘোষণা দিয়েছিলেন أعوذ بالله من الشيطان الرجيم وأذن في الناس بالحج يأتوك رجالا يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ওয়াদ্দিন ফিন্নাসি বিলহাজ হে ইব্রাহিম তুমি মানুষকে হজের জন্য ঘোষণা দিয়ে দাও ইব্রাহিম আসসালাম হজের ঘোষণা দিয়ে দিলেন হজ যৌবনকালে শক্তি সামর্থ্য থাকা অবস্থায় শরীরের ভিতরে পূর্ণাঙ্গ শক্তি থাকা অবস্থায় হজ করলে সেই হজটা সুন্দরভাবে পূর্ণাঙ্গভাবে করা যায় বয়স হয়ে গেলে বৃদ্ধ হয়ে গেলে শক্তিতে কুলায় না লাইলাতুল কদরের রাত্রিতে মানে বেজর রাত্রিতে সাতাশের রাত্রিতে মক্কার হাজরে সদরে চুমু দিয়েছে এই আমানুল্লাহ রমাদান মাসের সাতাশের রাত্রিতে হাজরে আসাদ চুমা দেওয়া লোক আমি আমানুল্লাহ কতটুকু সাহস আর কতটুকু শরীরের ভিতরে তাকত থাকলে যে সাতাশের রাত্রিতে মক্কার হাজরে আসাদকে চামু দেওয়া যায় কিন্তু এখন হাজরে আসাদ তো দূরের কথা ভিড় দেখলেই ভয় লাগে কেন বয়সের ফিটনেস নাই শারীরিক সেই শক্তি এখন নাই সেই হিম্মত নাই সেই কৌশল নাই ইচ্ছা করি এক জায়গায় পা ফেলবো পাটা ফসকে আর এক জায়গায় চলে যায় তাহলে বয়স যখন হয়ে যায় তখন এবাদত করার মজাটা পাওয়া যায় না ওই জন্য এবাদতটা হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় সময় হল যৌবন কাল হজের মাসলাম আসাইল আলোচনা বিগত দিনে হয়েছে আজকেও হবে রানীর বিল্ডিং মসজিদে না মাগরীবের পরে এশারের পরে রানীর বিল্ডিং মসজিদে খিলগাঁও গড়ান আহলাদিস জামে মসজিদে ওখানে রাতে আলোচনা হবে হজ সম্পর্কে হজ সম্পর্কে যথেষ্ট তালিম হয়েছে যথেষ্ট ব্যবস্থা হয়েছে হজ সম্পর্কে কিন্তু আমাদের জানার অভাব নেই মূল যেটা সতর্কবাণী আমার ভাইদেরকে আমি বলবো সেটা হলো হজকে নষ্ট করতেছে যত কাজ তার ভিতরে একটা হলো সেলফি সেলফি কাবাঘাট তো একবার সময় সেলফি হাজর আসাদের সামনে দাঁড়িয়ে সেলফি কাবাঘরে ঢুকার সময় সেলফি এহরাম করার সময় সেলফি উজু করবার সময় সেলফি সালাত আদায় করবার সময় সেলফি আরাফার ময়দানে নিমগাছ তলায় বসে সেলফি জাবালে রহমতের উপরে সেলফি আরাফার ময়দান থেকে বের হওয়ার সময় সেলফি মুজদালেফায় রাত্রি দাপনের সময় সেলফি কাঙ্কর নিক্ষেপ করবার সময় সেলফি বিমানে উঠার সময় সেলফি বিমানে নামার সময় সেলফি সেলফিতে দেওয়ার জীবনটা ধ্বংস হয়েছে ওর এবাদত বাদ দিয়ে ওই সমস্ত নোংরামি কাজে লিপ্ত আছে সে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে দশজনের এবাদত নষ্ট করছে সৌদি সরকারকে অনুরোধ করেছি আবারও করি যে সমস্ত সেলফিওয়ালাদের মোবাইল নিয়ে যেন এই মক্কার ঘরে ঢুকতে না পারে মক্কার ঘরে ঢুকবে নর্মাল সেট নিয়ে প্রয়োজনের যোগাযোগের জন্য একটু কথা বলবে বাস মিটে গেল সেলফি যা তুলবে তার ট্যাঙ্গি ভাঙা উচিত সাথে সাথে মহিলা মানুষ সেলফি তুলতেছে সুবাহান আল্লাহ কাবা ঘরের সামনে এবাদত নিজে নষ্ট করতেছে অগণিত মানুষের এবাদত নষ্ট করতেছে অনুরোধ যারা আমাদের এই বক্তব্য শুনছেন তারা মোবাইলটাকে বন্ধ করে হয় হোটেলে রেখে যাবেন আর নয় একদম ব্যাগের মধ্যে রাখবেন এবাদত বন্দেগি শেষ হওয়ার পরে তারপর মোবাইল খুলবেন তার আগে মোবাইলের সাথে কোনো যোগাযোগ নেই যোগাযোগ ডাইরেক্ট আল্লাহর সাথে হবে দুই নাম্বার যে জিনিসগুলি ক্ষতিগ্রস্ত করছে তার মধ্যে একটা হল রাজনৈতিক আলোচনা বসলো খেতে রুমে গেল হোটেলে গেল রাজনৈতিক গল্প দলীয় কথা কে কয় বিঘা জমি কিনেছে কে কতটুকু কি করেছে ছেলে কোনটা লন্ডনে থাকে মেয়ে কোনটা আমেরিকায় থাকে ছেলে আমার লন্ডনে থাকে মেয়ে আমার আমেরিকায় থাকে শাহেখ আব্দুর রাজাক বিন ইউসুফের ভাষায় তোমার মেয়ে লন্ডনে কি করে আমি জানি না তোমার ছেলে লন্ডনে কি করে আমি জানি না তোমার ছেলে তোমার মেয়ে লন্ডনে কি করে এটা আমার প্রকাশ করতে এসে তোমার হজের মাঠে একটা মেয়ে বিয়ে দেওয়া বাকি আছে দেখেন তো ভালো ছেলে পেলে আরে হজের হেরাম করার পর তো বিয়ের আলোচনায় হারাম বিয়ের প্রস্তাব দেওয়া হারাম বিয়ের ঘটকালি করা হারাম বিয়ের সাক্ষী হওয়া হারাম বিয়ের অভিভাবকত্ব করা হারাম বিয়ে করাও হারাম বিয়ে কাউকে দেওয়াও হারাম কখন হজের এহরাম করার পরে হজের এহরাম না খুললে বৈবাহিক সংক্রান্ত কোনো কথা বলা যাবে অত মানুষ এবাদত নষ্ট করতেছে এবাদত নষ্ট হচ্ছে এহরাম পর অবস্থায় সুগন্ধি ব্যবহার নিষেধ সুগন্ধি ব্যবহার তো দূরের কথা যখন আপনি হজ সফরে যাবেন এহরাম পর অবস্থায় তখন আপনি সুগন্ধি সাবান দিয়ে বাথরুমের পরে হাত ধুতেও পারবেন না আমি বলিনি মদিন ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মুখতার সাংকেতি রাহেমা হাফেজাউল্লাহ ডক্টর মুখতার সংকেতি হাফিজ আল্লাহর ফতোয়া যে হজের এহরাম করাবস্থায় সুগন্ধি ব্যবহার নিষেধ সুগন্ধি সাবান দিয়ে হোটেলে খাওয়ার পরে ওই হাত ধোয়াও নিষেধ কি করবেন আপনার বাংলা সাবান নিয়ে যাবেন যেই সাবানে পারফিউম নেই সেই সাবান বাথরুমে ব্যবহার করবেন সেই সাবান হাত ধোয়ার পরে ব্যবহার করবেন যতক্ষণ পর্যন্ত এহেরাম অবস্থায় থাকবে অথচ কাভা ঘরের মধ্যে আতর মাখায় দেয় হাজুর আসদে আতর মাখায় দেয় এই আতরগুলি এহরামের কাপড় দিয়ে মুছে আনে হাজিরা এমনও হাজি আছে এহরামের কাপড় দিয়ে ওই আতর মোছে এহরামের কাপড়ে আতর লাগানো হারাম সুগন্ধি লাগানো হারাম আমি ওদেরকে দায়িত্বশীলদেরকে বলেছি যে আপনারা এই কাবা ঘরে আতর মাখায় দেন কেন হাজিদের এহরাম অবস্থায় যে হাজিদের নষ্ট হচ্ছে এবার হচ্ছে লক্ষ লক্ষ জনতা যখন ওই হাজুর আসদকে চুমু খায় ওই জায়গাটা কি হয় একটা স্মেল আসে একটা স্মেল আসে সেই স্মেলটা দূর করবার জন্য ওখানে একটু আতর ব্যবহার করে যে আতর ব্যবহার করা হয় যার এক তুলা আতরের দাম এক তুলা আতরের দাম বাংলাদেশি টাকায় এক লক্ষ বিশ হাজার টাকা এক তোলা এত দামি আতর সেখানে ব্যবহার করা হয় উদ কম্বডি আসলি কম্বডি উদ আসলি ব্যবহার করা হয় যাই হোক হজের মাঠে নিজেদের আরাফার ময়দানে যারা রাজনীতি করে যারা স্বাভাবিক রাজনীতি করে তারা অতটা বেশি হয় না তারপরে নেতা খেতারা আসে তারপরে সবাই উজ্জীবিত হয়ে যায় আরাফার ময়দানে আরাফার ময়দানে উজ্জীবিত হয় বিশেষ করে তারা ধর্মীয় আন্দোলন করে ধর্মীয় রাজনীতি করে ও আমার হুজুর আছে হুজুরে একটু বয়ান করার সুযোগ করে দাও একটু মোনাজাত করা হোক হুজুরের মাদ্রাসা কিন্তু টাকা কালেকশন করে দেয় আরাফার ময়দানে টাকা কালেকশন চলছে আরাফার ময়দানে রাজনৈতিক আলোচনা চলছে আরাফের ময়দানে চলছে গল্প গুজব আরাফার ময়দানে চলছে কুটুম্বিতা এবাদত নষ্ট করবার জন্য ইংলিশ শয়তান অসুয়াশা দিয়েছে আরাফার ময়দানে নির্জন নিরিবিলি একাই কি আলাদা হয়ে আল্লাহর কাছে কাতর প্রার্থনা জানাতে হবে আল্লাহ রাব্বুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ওই দিন ক্ষমা করে দিয়ে থাকেন আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমা দেখে ইবলি শয়তান আরাফাত দিনে ভেউ ভেউ করে কাঁদতে থাকে ভেবরি ছেড়ে দিয়ে কেঁদে দেয় জীবনে সারা জীবন ধরে একটা লোকের পথ ভ্রষ্ট করেছিলাম কয়েক মিনিটের মধ্যে তার সব গুণাকে ক্ষমা করে নিয়ে গেল আল্লাহ রসুল সাল্লাম বলেন আরাফার দিনে সিয়াম পালন করলে এক বছর আগের এবং এক বছর পরের গুণা ক্ষমা হয় ঠিক আছে তো না উল্টো হয়ে গেল মাঝে মাঝে পেঁয়াজ লেগে যায় একটা হলো আরাফার সিয়াম আর একটা হলো আশুরা একটা এক বছর বিগত দিনের আর একটা হলো এক বছর আগের আর এক বছর পরে আল্লাহ আকবর আরাফার দিনের সিয়াম আরাফার দিনের এবাদত আরাফার দিনের এবাদতকে নষ্ট করার জন্য রাজনৈতিক পরিচয় ঠিকানা বাংলাদেশ ঢাকা সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র আরাফার ময়দানে বাথরুমে সিরিয়াল দিয়েছেন বাহাত্তর জন লোক তার সামনে বাহাত্তর জন লোক সামনে ঢাকা সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র যার ওসিলায় আমাদের এই মসজিদের প্রথম খুঁটিটা এখানে গাড়া হয় যিনি স্বয়ং উপস্থিত থেকে এই মসজিদটা উদ্বোধন করে দিয়েছিলেন উদ্বোধনী ভাষণে তিনি বলছিলেন এদেশে কাজিয়া নিবাস করতে পারবে এদেশে শিয়া বাস করতে পারবে এদেশে অমুসলিম বাস করতে পারবে তাহলে মসজিদ হবে না কেন তাই বলে নিজের স্বয়ং উপস্থিত থেকে উদ্বোধন করে দিয়েছিলেন এই মসজিদ আল্লাহ তাকে এই পুরস্কার দান করুন প্রাক্তন মেয়র মহোদয় তিনি আরাফার ময়দানে বাহাত্তর জনের পিছনে সিরিয়াল দিয়েছেন বাথরুমের সামনে আর একজন এসে বলছে আরে এই আমাদের মেয়র সাহেব স্যার সামনে আসেন স্যার সামনে আসেন স্যার সামনে আসেন সবাই সামনে থেকে সরে গিয়ে সামনে আগায় আসেন তখন উনি যারা প্রত্যক্ষদর্শী তারা গল্প করেছেন উনি তখন এহরামের কাপড় হাতে ধরে বলছিলেন এহরাম করেছি হজ করতে এসেছি ঢাকার সিটি কর্পোরেশনের মেয়রের পরিচয় দিতে চাই না তোমাদের কাজ তোমরা করো আমাকে সিরিয়াল মতো আমার কাজ ছাড়তে দাও আমি এখানে কোন দলীয় পরিচয় আসি নেই আল্লাহ না খান্দা বান্দা হিসাবে আল্লাহর কাছে প্রার্থনা জানাবার জন্য এসেছি সাব্বাস মেয়র মহোদয় আল্লাহ বরকদান করুন মনোভাব এরকম থাকা চাই আল্লাহ রব্বুল আলমী আমাদের হজকে কবুল করুন আল্লাহ রব্বুল আলমী সুন্দরভাবে হজ পালন করে আমাদের হাজি মহোদয়কে আবার ফিরে আসার তৌফিক দান করুন আমাদের মসজিদের ইমাম সাহেব এবার হজে যাচ্ছেন আগামীতে আমরা মুআজেনকে পাঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই মিলে কিছু কিছু দেবো আমিও দেবো ইনশাল্লাহ কে বেচারা তিনি আজান দেয় বেলা হজ করুক না কেন আরব দেশে তো এইভাবে যাদের হজ করার তৌফিক নাই তাদেরকে অনেক সময় কি বলে দিয়ে দেয় ধনী লোকেরা দিয়ে বলে যা হাত করে এগারো তো এইভাবে আপনারা আমাদের মনোভাব ঠিক রাখতে হবে যে সমস্ত আলেম আলমা যে সমস্ত হাফেজকারী যারা হজ করতে পারে না তৌফিক নেই মক্কায় যাওয়ার জন্য মন কাঁদে তাদেরকে দর্শন মিলে ব্যবস্থা করলে গেল হজ করে আসলে রুজির বরকত হয় হজ করে আসলে মানুষের জীবনে পরিবর্তন হয়ে যায় আমাদের ইমাম সাহেব যাবেন আরো অন্যান্যরা যাবেন তাদের জন্য সবাই প্রাণ খোলা দোয়া করবেন আল্লাহ যেন তাদের হজকে কবুল করেন আল্লাহ আমিন